সরল পথের পথে ছিলেন আব্দুল খালেক মাওলানা সরল পথের পথে ছিলেন আব্দুল খালেক মাওলানা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলামা সরল পথের পথিক ছিলেন আব্দুল খালেক মাওলানা সরল পথের পথিক ছিলেন আব্দুল খালেক মাওলানা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল জিন্দগানি ব্যয় করে আমার ফিকিরে স্ত্রী পুত্র সজন সুজন আপন জনদের ছেড়ে জিন্দগানি ব্যয় করেছেন দিদারি ফিকিরে স্ত্রী পুত্র সজন সুজন আপন জনদের ছেড়ে সহজ সরল কুমাল মন্তর সহজ জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল স্বপ্ন ছিল এই সমাজে জ্বলবে দিনের বাতি সৃষ্টিকুলের সকল মানুষ হয় যেন জান্নাতি স্বপ্ন ছিল এই সমাজে জ্বালবে দিনের বাতি সৃষ্টিকুলের সকল মানুষ হয় যেন জান্নাতি এমন হৃদয় তার ছিল যার এমন হৃদয় তার ছিল যার নাই যে উপমা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুল উলামা জিন্দাবাদ জিন্দাবাদ হ্যাঁ শামসুল উলামা নিজ হাতে সে গড়েছে জান্নাতি বাগান দীপ্ত কণ্ঠে যে থাই বাজে সত্যেরই আজান নিজ হাতে সে গড়েছে জান্নাতি বাগান কণ্ঠে থাই বাজে সত্যেরই আজান এই জামিয়া যদ্দিন রবে এই জামিয়া যদ্দিন রবে তোমায় ভুলব না জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলুলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলুলামা মাওলানা সরল পথের পথে ছিলেন আব্দুল খালেক মাওলানা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলুলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলুলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলুলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে شمس العلماء